نسألك من خير هذه الريح وخير ما فيها وخير ما أمرت أمرت به ونعوذ بك من شر هذه الريح وشر ما فيها وشر ما أمر أمرت به رواه الترمذي সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে বিশুদ্ধ হেদায়েতের পথে হেদায়েত দান করেছেন যিনি আমাদের জন্য উত্তম হালাল রিস্কের ব্যবস্থা করেছেন যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন যিনি আমাদেরকে পুনরায় কেয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে যা দান করবেন সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘদিন পরে আল্লাহ তাহিদের উপরে একটি ক্লাসের মধ্যে একটি ক্লাসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাত সালাম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 আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র মুসলিম করে আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেননি বরং মুসলিমরা যতবারই পথভ্রষ্ট হতে চেয়েছে পথভ্রষ্ট হয়েছে ততবারই যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাবি এবং রসুলদেরকে কিতাব দিয়ে শরীয়ত দিয়ে দাওয়াত দিয়ে মানুষের কাছে আহ্বান দিয়ে পাঠিয়েছিলেন যাতে করে পথভোলা মানুষগুলো আবার বিশুদ্ধ পথের দিকে অগ্রসর হয়ে যায় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা দয়া আল্লাহ সুবহান নাবি রসুলদেরকে না পাঠালেও মানুষকে যে ফিতরাতের উপরে আল্লাহ সুবহান সৃষ্টি করেছেন তার উপরেই তাদের উপরে বিচার কার্য করা আল্লাহর জন্য যথেষ্ট ছিল কারণ আল্লাহ সুহান মানুষকে সৃষ্টি করেছেন ফিতরাতি ভাবে আল্লাহ তহিদের উপরে ন্যাচারাল ভাবে আল্লাহ সুহান মানুষকে তহিদের উপরেই সৃষ্টি করেছেন এরপরে যখন মানুষ পথভ্রষ্ট হতে চলেছে তখনই আল্লাহ সুহান নাবিকে অথবা রসুলকে পাঠিয়েছেন সাথে আবার কিতাব দিয়ে পাঠিয়েছেন কিতাবও দিয়ে পাঠিয়েছেন যাতে করে এই পথে পথেওলা মানুষগুলো আবার ফিরে ফিরে চলে আসে তেমনই একটা দয়া করে আল্লাহ সুহান বর্তমান এই সময়ের মানুষের জন্য আল্লাহ সুহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে পাঠিয়েছিলেন এবং তার সাথে কিতাবও দিয়ে পাঠিয়েছিলেন কেয়ামত পর্যন্ত এই কিতাবটাকে আল্লাহ সুহান অবশিষ্ট রাখবেন একে মাহফুজ করে রাখবেন সংরক্ষণ করে রাখবেন যাতে করে পরবর্তীতে পথবোলা মানুষগুলো আবার হেদায়তের পথে চলে আসতে পারে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সে কিতাব আজও আমাদের মাঝে বিদ্যমান রয়েছে একেবারে সংরক্ষিত অবস্থায় কেয়ামত পর্যন্ত এই কিতাবের ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতেল প্রবেশ করতে পারবে না এটা অসম্ভব বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কিতাবের দিকে আসার তৌফিক দান করেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী আসাল্লামের বিশুদ্ধ আদর্শ বিশুদ্ধ সুন্নাকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা ইতিপূর্বে আমাদের আলোচনাগুলো চলছিল তাওহিদ বিধ্বংসী বিষয়বস্তু নিয়ে তাওহিদ বিধ্বংসী বিষয় যা মানুষকে কুরে কুরে খায় যা মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে যা মানুষের নিরাপত্তাকে নষ্ট করে দেয় যা পৃথিবীতে মানুষকে নিরাপত্তাহীন করে দেয় যা মানুষকে পৃথিবীতে অসম্মানিত করে তোলে যা সর্বোপরি মানুষকে মানুষের জীবনটাকে ব্যর্থ করে দেয় এবং মানুষকে জাহান্নামের দিকে পরিচালিত করে এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা চলে যাচ্ছিল এই বিষয়গুলো ছিল কিছুটা মৌখিক কিছুটা আমলগত কিছুটা বিশ্বাসগত কিছুটা শব্দগত কিছুটা পরিভাষাগত এ বিষয়গুলো আমাদের চলে আসছিল এর মধ্যে আল্লাহ শুক্রিয়া যে আমরা ছাপ্পান্নটা আলোচনা এ পর্যন্ত ছাপ্পান্নটা ক্লাস আমরা করে এসেছি আজকে আমাদের সাতান্নতম আলোচনা একজন মমিন সে যেভাবে আল্লাহর প্রশংসা করবে যেভাবে সে আল্লাহর নিয়ামতগুলোকে গ্রহণ করবে যেভাবে সে আল্লাহর পথের দিকে পরিচালিত হবে ভাষাগত দিক থেকে ঠিক তেমনিভাবে একজন মুমিন ভাষাগত দিক থেকে তাওহিদ বিধ্বংসী বিষয়গুলোকে সে পরিহার করে চলবে পরিহার করে চলবে চলতেই হবে তাকে অন্যথায় তার তাওহিদ তার থেকে বের হয়ে চলে যাবে আল্লাহ তাওহিদ তার থেকে বের হয়ে চলে যাবে একজন মানুষ যদি বলে আমি তাওহিদের উপরে অটল অবিচল থাকতে চাই বা আমি তাওহিদের উপরে আছি তার জন্য প্রথম শর্ত হচ্ছে সে শিরকে বর্জন করবে তাওহীদের উপরে থাকতে হলে তাকে কি বর্জন করতে হবে শিরক বর্জন করতে হবে শিরক বর্জন করতে হবে আমি তাও ঈদের উপরে আছি আমি সহি আকিদার লোক ঢাকা শহরে এখন প্রচলিত একটা শব্দ আছে সহি আকিদা সহি আকিদা সহি আকিদার ভাইরা ভাইদেরকেও আমরা চিনি আপনারাও চিনেন সহি আকিদা সহি আকিদার আবার কিছু আলেমও আছে আকিদা জিনিসটা কি ওর জীবনে যদি আমরা একটুখানি নজর দিই তাহলে দেখা যাবে যে ওর জীবনে আকিদার কোনো বালাই নেই ওর কথাবার্তার দিকে যদি নজর দেই দেখা যাবে সহি আকিদার কোনো বালাই নেই সহি আকিদা জিনিসটা কি সহি আকিদার মানুষ সহি আকিদার মানুষ বলতে কি বুঝায় ওনার সাথে যারা আছেন তারাই হচ্ছেন সহি আকিদার ওনার বাইরে যারা আছেন তারা হচ্ছেন ভ্রান্ত আকিদার এটা হচ্ছে তাদের বুঝ সহি আকিদার আবার ব্যাখ্যাটা কি যারা বোমাবাজির কথা বলে তারা হচ্ছে সৈয়াকিদার আবার ব্যাখ্যাটা কি সৈয়াকিদার খিলাফতের কথা যারা বলে তারা হচ্ছে সৈয়াকিদার এগুলো হচ্ছে তাদের দৃষ্টিতে সৈয়াকিদার সুন্দর করে বলে আমাদের ভাই সৈয়াকিদার লোক সৈয়াকিদার জিনিসটা কি একজন মানুষ তার আকিদা তখনই বিশুদ্ধ হবে সাহি হবে যখন তার আকিদা তার বিশ্বাস বিশ্বাস অনুযায়ী তার কথোপকথন বিশ্বাস অনুযায়ী তার আমাল বিশ্বাস অনুযায়ী তার চাল চলন বিশ্বাস অনুযায়ী তার সামনের দিনের চলা চল সামনের দিনের পথ চলা বিশ্বাস অনুযায়ী তার সকল সার্বিক বিষয় তার আকিদা অনুযায়ী যখন পরিচালিত হবে আর সেই আকিদাটা যখন হবে তাও এই ভিত্তিক জ্ঞানের সাথে সেই আকিদাটা যখন হবে কোরআন এবং সহি সুন্না অনুযায়ী নাবি রসুলরা যা নিয়ে এসেছিলেন সাহাবিরা যা মেনেছিলেন তখন একজন লোককে বলা যেতে পারে যে উনি হচ্ছেন সহি আকিদার লোক উনি হচ্ছেন সহি আকিদার লোক আমরা ডুপ্লিকেট জিনিস দেখি তাই না এটা হচ্ছে অরিজিনাল নোকিয়া আবার আর একটা এটাও হচ্ছে নোকিয়া বলছে মানুষ এটাও নোকিয়া এটাও নোকিয়া পার্থক্য কি এটা হচ্ছে অরিজিনালটা এটা হচ্ছে ডুপ্লিকেটটা আমি বলবো এটাও অরিজিনাল এটাও অরিজিনাল আপনি বলছেন ডুপ্লিকেট আমি বলবো এটা অরিজিনাল কিভাবে এটা অরিজিনাল এটা যে কোম্পানি থেকে এসেছে সেই কোম্পানির অরিজিনাল মাল এটা এটা যেই কোম্পানি থেকে এসেছে সেই কোম্পানির অরিজিনাল মাল এইটা যেই কোম্পানি থেকে এসেছে এটা অরিজিনাল মাল এটা ওই কোম্পানির অরিজিনাল মাল এই নাম দিয়ে দ্বিতীয় একটা কোম্পানি করেছে এটা ওই কোম্পানির অরিজিনাল মাল কিন্তু তারপরেও এটার সাথে এটা টিকছে না আকিদা হচ্ছে বিশ্বাসের নাম বিশ্বাস কি পৃথিবীতে মানুষের কাছে একটা না একাধিক অসংখ্য অসংখ্য বিশ্বাস হিন্দু কিদার হিন্দু আছে যারা বিশুদ্ধ হিন্দুত্বে বিশ্বাস করে তারা কিদার হিন্দু ওদের দৃষ্টিতে ওইটাই কিদার গত পরশু দিন রাতে হিন্দুদের এক বড় ব্রাহ্মণ মিরপুরে তার সাথে রাত্রেবেলায় কথা হচ্ছিল আল্লাহ আকবর তার সাথে লম্বা সময় গিয়েছিলাম পাঁচ মিনিটের সময় নিয়ে ওইখানে সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টার মতো লম্বা সময় কথা হচ্ছিল তো তিনি বলছিলেন যে হিন্দুত্বের মধ্যে যারা অরিজিনাল হিন্দু আছে এবং তিনি এই শব্দটুকু উঠিয়ে ধরলেন যে সহি আকিদার যে সমস্ত হিন্দুরা আছে রচনা করে কিছু সহি আকিদার যে সমস্ত হিন্দুরা আছে সেই হিন্দুদের সাথে আপনাদের ইসলামের সাথে বা মুসলিমদের সাথে অনেক মিল সহি আকিদার হিন্দু বলে দিল কিন্তু মিরপুরে বারো নম্বরে হিন্দুদের বড় একজন লোক ডাক্তার সে আবার তো সই আকিদার হিন্দু সে বুঝিয়ে দিল সই আকিদা সে বলছে হিন্দুত্বের আকিদা যদি আপনারা জানেন সই আকিদার হিন্দু তাহলে দেখবেন যে অনেক মিল আছে শুনে তখন খারাপ লাগলো না ভালোই লাগলো যে অন্তত পক্ষে এই লোকটার মুখে সই আকিদা শব্দটা এসেছে ভালোই লাগলো হিন্দুত্বে যারা বিশ্বাস করে হিন্দুত্বের যে মৌলিক বিশ্বাস ওটা হচ্ছে ওদের সহি আকিদা ইয়াহুদিয়াতে যারা বিশ্বাস করে ওদের যে মৌলিক বিশ্বাস ওটা হচ্ছে ওদের সহি আকিদা চর্মনাইতে যারা বিশ্বাস করে ওদের সহি আকিদা হচ্ছে ওটা দমবাগিতে যারা বিশ্বাস করে পরিপূর্ণভাবে ওটা হচ্ছে ওর সহি আকিদা আকিদা পৃথিবীতে কি একটা দিতে নাকি অসংখ্য আকিদা অসংখ্য আকিদা এর আগে আমরা আকিদা ইমান এ বিষয়ে বিশ্লেষণ করেছিলাম তাই না আকিদা বলে এটাকে ইমান বলে এটাকে বিশ্লেষণ করেছিলাম আমরা তো সই আকিদা বলতে কি বোঝায় একজন মুমিন তার আকিদা তখনই সহি হবে বিশুদ্ধ হবে যখন তার বিশ্বাসটা তার আকিদাটা পরিপূর্ণভাবে আল্লাহ তাওহিদের উপরে হবে তাওহিদুল্লাহর প্রতি হবে তাওহিদুল্লাহর উপরে হবে এবং এই তাওহিদ বিধ্বংসকারী যতগুলো বিশ্বাস আছে এই বিশ্বাসগুলো সম্পর্কে তার জ্ঞান থাকবে এবং সেগুলোকে বর্জন করবে তাওহিদ বিধ্বংস করে যতগুলো বিশ্বাস যতগুলো শব্দ যতগুলো পরিভাষা যতগুলো কথোপকথন যত আমল আছে এগুলোকে যখন বর্জন করতে পারবে তখন এই লোকটা তাওহিদের উপরে থাকতে পারবে তাওহিদের উপরে থাকার শর্ত হচ্ছে শিরিককে বর্জন করা এই জন্য আল্লাহ সুহান ও তালা শর্তই দিয়ে দিয়েছেন ইমানের আগেই ইমান আনতে হলে আগে শিরিককে বর্জন করো আগে শিরকে বর্জন করো আগে শিরকে বর্জন করো এই জন্য তাওহিদের মূল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়লেই দেখি আগেই বলা হচ্ছে শিরকে বর্জন লা ইলাহা নাই কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ সিওয়াল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আগে নিষেধ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছা, আগে নিষেধ তারপরে আদেশ তো এজন্য তাওহীদের উপরে থাকতে হলে অবশ্যই শিরকে বর্জন করতে হবে শিরক বর্জন ব্যতীত একজন মানুষ কখনোই তাওহীদের উপরে থাকতে পারবে না তুমি কি ভিডিও করছো ভিডিও করবেন আল্লাহর হস্তে আমার আলোচনা যেন কেউ আল্লাহর হস্তে ভিডিও না করে হ্যাঁ হ্যাঁ অডিও রেকর্ড হোক আল্লাহর হস্তে কেউ যেন ভিডিও না করে তো শিবকে বর্জন এ সম্পর্কে আমরা এ পর্যন্ত প্রায় পঞ্চাশটার মতো বিষয়বস্তু নিয়ে এসেছিলাম যেখান থেকে সেখান থেকে তুমি বারাকাত অর্জন করতে পারবে না কারণ ওটা শিব যাকে ইচ্ছা তাকে যে বিষয় ইচ্ছা সে বিষয়কে তুমি ওসিলা ধারণ করতে পারবে না কারণ ওটা হচ্ছে শিখ যেভাবে ইচ্ছা তুমি সেভাবে চিকিৎসা অর্জন করতে পারবে না তোমার শরীরে তুমি চিকিৎসা নিতে পারবে না তার কারণ হচ্ছে ওটা শির ওখানে শিল্পের গন্ধ আছে ওখানে শিল্পের গন্ধ আছে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তুমি গোল জবাই করতে পারবে না উৎসর্গ করতে পারবে না কারণ ওখানে শিল্পের গন্ধ আছে যেখানে ইচ্ছা সেখানে যার ইচ্ছা তার নামে গিয়ে তুমি আল্লাহর সাথে আল্লাহর আল্লাহকে যে আল্লাহর নামে যেভাবে কোরবানি করা হয় ওইভাবে তুমি কোরবানি করতে পারবে না কারণ ওখানে শিরকের গন্ধ আছে যার থেকে ইচ্ছা তার থেকে তুমি বিধান গ্রহণ করতে পারবে না তার কারণ ওখানে শিরকের গন্ধ আছে যাকে ইচ্ছা তাকে তুমি আদর্শ ব্যক্তিত্ব হিসেবে হিসেবে নিতে পারবে না তার কারণ ওখানে শিরকের গন্ধ আছে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি দিন শিক্ষা করতে পারবে না তার কারণ ওখানে শিরকের গন্ধ আছে এইরকম প্রায় পঞ্চাশটা আলোচনা আমরা করে এসেছিলাম যেগুলো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আল্লাহ সম্পর্কে তুমি এই ধরনের কথাবার্তা বলতে পারবে না রসুল সম্পর্কে তুমি সাল্লাহ আলী আসাল্লাম তার সম্পর্কে তুমি এই ধরনের কথাবার্তা বলতে পারবে না তার কারণ হচ্ছে ওখানে শিল্পের গন্ধ আছে তুমি হাসি ঠাট্টা করবে কিন্তু আল্লাহকে নিয়ে আল্লাহ দিনকে নিয়ে রসুলকে নিয়ে মুমিনদেরকে নিয়ে এবং মুমিনদের পথ চলাকে নিয়ে ইসলামের কোনো বিধিবিধানকে নিয়ে তুমি হাসি ঠাট্টা করতে পারবে না কারণ ওখানে শির্কের গন্ধ আছে শির্কের গন্ধ আছে এগুলো হচ্ছে তাও হিদ বিধ্বংসী বিষয় ইমান বিধ্বংসী বিষয় বিশুদ্ধ আকিদা বিধ্বংসী বিষয় ইসলাম বিধ্বংসী বিষয় তো তেমনই একটি আলোচনা হচ্ছে আজকের আলোচনা আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বাতাসকে গালি দিতে নিষেধ করেছিলেন যে বাতাসকে তোমরা গালমন্দ করো না বাতাসকে গালি দিতে যেও না বাতাসকে গালি দিতে যেও না বাতাসকে গালি দেওয়া যাবে না যদিও এই বাতাসের মধ্যে অসংখ্য অকল্যাণ তুমি দেখতে পাচ্ছ অসংখ্য অকল্যাণ তুমি দেখতে পাচ্ছ আমরা পৃথিবীতে বাতাস দেখি দুই রকম একটা হচ্ছে গরম বাতাস আর একটা হচ্ছে ঠান্ডা বাতাস শীতল বাতাস শীতল বাতাসটা গরমের পরপর যখন আসে তখন মানুষের অন্তরটা ঠান্ডা হয়ে যায় বৃষ্টির বাতাস যেটা আবার শীতকালে যে শীতল বাতাসটা আসে ওইটা দিয়ে আবার কি হয়ে যায় মানুষের ওটা দিয়ে আবার অবস্থা খারাপ হয়ে যায় গরমের সময় গরম বাতাস আমাদের দেশে দেখা যায় না মরু অঞ্চলগুলোতে গেলে দেখা যায় শরীর পুড়ে যায় পিঠে ফোসকা পড়ে যায় পা পুড়ে যায় বাতাসে বাতাসেই পা পড়ে যায় ওই বাতাসের আর্দ্রতা থাকে ছাপ্পান্ন সাতান্ন এরকম থাকে খুব গরম মরু অঞ্চলগুলোতে তো বাতাস গরম বাতাস ঠান্ডা বাতাস মানুষের জন্য প্রশান্তিদায়ক বাতাস আবার মানুষকে কষ্টদায়ক বাতাস এই বাতাসের মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে অথবা প্রশান্তি পাচ্ছে কিন্তু বাতাস নিজে মানুষকে কষ্ট দিতেও পারে না প্রশান্তিও দিতে পারে না কারণ বাতাসের স্রষ্টা বাতাস নিজে নয় নিজে নয় সে নিজে নয় বিশেষ করে আমরা দেখব যে কৃষক শ্রেণীর মানুষরা যখন ঠান্ডা বাতাস গরমের দিনে দেখে তখন তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে ওঠে কোরআনুল করিম আল্লাহ সুবাহ তালা এর চিত্র তুলে ধরেছেন যে ঠান্ডা বাতাস যখন আসে তখন তাদের মুখগুলো উজ্জ্বল হয়ে ওঠে যে এখনই বৃষ্টিপাত হবে জমিনগুলো উর্বর হবে এবং এই জমিন থেকে ফসল উৎপন্ন হবে খুশি হয়ে যায় তারা আল্লাহ সুবাহ মানুষকে পাঠালেন পৃথিবীতে এরপরে মানুষকে আল্লাহ তালা ফিতরাতের উপরে চলার জন্য আদেশ করলেন বিভ্রান্ত হলো মানুষ এরপরে বিভ্রান্ত পথগুলা মানুষগুলোকে আল্লাহ সুবাহ হৃদায়তের দিকে আহ্বান করার জন্য নাবি রসুলদেরকে পাঠালেন কিতাব দিয়ে পাঠালেন কিতাব নিয়ে যখন তারা আসলেন তাদেরকে যখন আহ্বান করলেন নবী রসুলগণ তখন তারা অহংকার করে মুখ ফিরিয়ে নিল এবং নবী রসুলদের সাথে বিরোধিতায় তারা লিপ্ত হলো তেমনই একটি চিত্র আল্লাহ সুহান ও তালা কোরআনুল করিম সুরা হানু সাজদায় তুলে ধরেছেন কয়েকটা জাতির কথা আল্লাহ সুহান ও তালা তুলে ধরেছেন কমে আদ কমে সামুদ তারপর হচ্ছে কমে ফিরাউন এদের কথাকে আল্লাহ সুহান ও তালা তুলে ধরেছেন আল্লাহ তালা পৃথিবীতে অনেক জাতিকে নিশ্চিন্ন করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাওহীদের সাথে অংশীদার সাব্যস্ত করার কারণে শিরকের সংমিশ্রণ ঘটাবার কারণে অনেক জাতিকে আল্লাহ তালা পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন তার মধ্যে হতে কাউমে সামুদ একটা কাউমে আদ একটা কাউমে লুত একটা যেগুলোর নাম আল্লাহ সুহান ও তারা তুলে ধরেছেন এদের কয়েকটা বৈশিষ্ট্য ছিল প্রায় চারটার মতো বৈশিষ্ট্য কোরআন থেকে পাওয়া যায় এক হচ্ছে এরা প্রচুর শক্তির অধিকারী ছিল শারীরিক শক্তি শারীরিক শক্তির অধিকারী ছিল কোনো জিন তাদের কাছে ছিল না জিম ব্যায়াম করার এই সেই শরীর বানাবার এগুলো তাদের কাছে ছিল না কিন্তু প্রচুর শক্তির অধিকারী ছিল তারা দ্বিতীয়ত প্রচুর ক্ষমতার প্রতিপত্তির অধিকারী ছিল তারা তৃতীয়ত অনেক সম্পদের মালিক ছিল তারা চতুর্থত শৈল্পিক জ্ঞান ছিল তাদের বিজ্ঞানগত জ্ঞান ছিল তাদের এই চারটা বৈশিষ্ট্য ছিল কওমে আদ কওমে সামুদ তারপরে হচ্ছে অন্য অন্য কমে লোত অন্য অন্য যে এই চারটা বৈশিষ্ট্য কোন জাতির কাছে এই চারোটাই একসাথে ছিল কোন জাতির কাছে চারটার মধ্যে হতে যে কোনো একটা ছিল যে কোনো একটা ছিল আল্লাহ সুবাহ এই জাতিগুলোকে তার দিনের দিকে না আসার কারণে দিন বলতে আমরা যা বুঝি তা হচ্ছে কি আল্লাহ তাওহিদ দিন বলতে আমরা যা বুঝি তা হচ্ছে কি আল্লাহ তাওহিদ আল্লাহ তাওহিদ পৃথিবীতে অনেক দিন রয়েছে যাকে আদিয়ান বলা হয় অনেক দিন রয়েছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে তাওহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা বা দিন এটা হচ্ছে দিন বিভিন্ন জাতির কাছে যখন তাওহিদের দাওয়াত চলে এসেছে তারা যখন গ্রহণ করেনি আল্লাহ সুহান ও তালা তাদেরকে আজাবও দিয়েছেন এই আজাবগুলো আল্লাহ সুহান ও তালা প্রত্যেক জাতিকে একভাবে দিয়েছেন এক রকম দিয়েছেন বিষয়টা এমন নয় কাউকে দিয়েছেন ঝড়ের আজাব ঝড় এসেছে এই ঝড়েই তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছে কাউকে দিয়েছেন বৃষ্টির আজাব বৃষ্টি এসেছে এই বৃষ্টিতে তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছে বৃষ্টি এসেছিল রক্তের বৃষ্টি এসেছিল পাথরের নিশ্চিন্ন হয়ে গিয়েছে কাউকে আল্লাহ সুহান দিয়েছেন বন্যার আজাব নিচে থেকে পানি ওঠার কাউকে আল্লাহ সুহান দিয়েছেন মাটি ফাঁকা করে তার মধ্যে দাবিয়ে দেওয়ার আজাব কাউকে আল্লাহ সুহান দিয়েছেন দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে ধ্বংস করে দেওয়ার আজাব আবার কাউকে আল্লাহ সুহান দিয়েছেন আওয়াজের আজাব আওয়াজ বিভিন্ন এলাকায় আমরা দেখছি না ভিআইপি এলাকায় হর্ন বাজাবেন না কেন কষ্টদায়ক এটা হর্ন বাজাবেন না হর্ন বাজানো নিষেধ কেন কষ্টদায়ক শব্দ দূষণ যে কথাটা আমাদের সমাজে এখন ভেসে উঠতেছে কেন এটা কষ্টদায়ক আল্লাহ সুহান পৃথিবীতে একটা জাতিকে শুধুমাত্র আওয়াজ করেছেন এভাবে ওরা যেখানে ছিল শুধুমাত্র একটা আওয়াজ দিয়েছেন এই আওয়াজ সহ্য করতে না পারে একটা জাতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে কাউকে আল্লাহ সুবাহ তারা দিয়েছেন উকুনের আজাব পঙ্গপালের আজাব শরীর থেকে উকুন ঝরতে ঝরতে ঝরতে এমন একটা অবস্থা হয়েছে কাউকে আল্লাহ সুবাহ তারা দিয়েছেন ব্যাঙের আজাব কোরআনুল কারিমে অনেকগুলো আজাবের চিত্র চলে এসেছে এই আজাবের চিত্রগুলো আমাদেরকে কি শিখায় এই আজাবের চিত্রগুলো আমাদেরকে কি শিখায় আল্লাহ সুবহান কওমে আদ তার কথাকে তুলে ধরেছেন তিনি বলছেন আদ সম্প্রদায় হক এরা ইস্তেকবার করলো অহংকার করলো জমিনের মধ্যে অসত্যের উপরে বেগাইরের হাক অসত্যের উপরে অসত্যের উপরে তারা অহংকার করলো মানে হচ্ছে শিরকের উপরে তারা অহংকার করলো আল্লাহর বিধানকে ছেড়ে দেওয়ার উপরে তারা অহংকার করলো নাবিকে গ্রহণ করার ক্ষেত্রে তারা অহংকার করে ফেললো অহংকার করে ফেললো আল্লাহ পক্ষ থেকে আসা শরিয়াতের উপরে তারা অহংকার করে ফেললো ফিরে চলে গেল ফাম্মা আদ ফাস্তাকবারু ফিলাউদি বেগাইরিল হাক অহংকার করলো এরপরে তারা বলল অকালু মান্না মিন্না কৌয়া আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে আমরা এখন দেখতে পাচ্ছি না পৃথিবীতে একটা শক্তিশালী জাতি আছে অহংকার করে বেড়াচ্ছে দাবড়ে বেড়াচ্ছে বুক ফুলিয়ে বেড়াচ্ছে আর নিরুপায় মুসলিমগুলো শুধুমাত্র তাদের পা চেটে চেটে ঘুরে বেড়াচ্ছে পা চেটে চেটে ঘুরে বেড়াচ্ছে পা চাটার দ্বারা কোনো জাতির কোনোদিন কোনো কল্যাণ আসে নাই পা চাটার দ্বারা আবার বিরোধীরা করে কোনো জাতির কোনো কল্যাণ আসেনি তাদের বিরুদ্ধাচারণ করে কোনো কল্যাণও আসেনি ঘুরে দাঁড়াবার জন্য ওই শক্তির বিরুদ্ধে ঘুরে দাঁড়াবার জন্য আল্লাহ সুবাহান ও তারা নীতিমালা দিয়ে দিয়েছেন কোরআনুল করিমে যে জাতি ধ্বংস হয়ে যাবে সবচাইতে বড় শক্তিশালী জাতি ও ধ্বংস হয়ে যাবে ও শেষ হয়ে যাবে ওর ক্ষমতা একদম শেষ হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে তার নীতিমালা আল্লাহ সুমান তালা কোরআন কারিমে দিয়ে দিয়েছেন এটাকে বাদ দিয়ে একদল লিপ্ত হয়েছে বিরোধিতায় আর দল লিপ্ত হয়েছে বক্তৃতায় আর দল লিপ্ত হয়েছে লেখালেখিতে আর দল লিপ্ত হয়েছে ওইটায় আর দল লিপ্ত হয়েছে সেটায় নীতিমালার দিকে ফিরে আসেনি ফিরে আসেনি তো তারা বলছে কারণে আর বলছে মান্না সাদ্দু মিন্না কৌয়া আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে এ পৃথিবীতে আল্লাহ সুহান ও তালা উত্তর দিয়েছেন আওয়ালাম ইয়ারাও তারা কি দেখে না আন্নাল্লাহ আল্লাহি খালাকাহুম আল্লাহ তালাই তাদেরকে সৃষ্টি করেছেন হুয়া কুয়া তিনি হচ্ছেন তাদের চাইতেও বেশি শক্তিশালী তিনি হচ্ছেন তাদের চাইতেও বেশি শক্তিশালী তাহলে প্রত্যেকটা শক্তিশালী জাতি ও যখনই অহংকার করে আর আল্লাহর দিন থেকে ফিরে চলে যায় তখনই আল্লাহর আয়াত তাদের উপরে ফিট হয়ে যায় আন্নাল্লাহ আল্লাহ দিয়ে খালাকাহম আজকে যারা শক্তিশালী তারা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করতে পারেনি নিজেরা নিজেদেরকে সৃষ্টি করতে পারেনি নিজেরা নিজেদের রিজিক নিয়ে আসতে পারেনি নিজেরা নিজেদের পরিবর্তন ঘটাতে পারেনি নিজেরা নিজেদের তাকদিরকে লিখতে পারেনি সব কিছু হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ যখন চাইবেন তখন তাদেরকে আবার পৃথিবীর একেবারে নিচের জাতিতে পরিণত করে দিবেন আল্লাহ বলছেন ওরা এই কথা বললো আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও তারা কি দেখে না আল্লাহ খালাকাহুম অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন হুয়া শাদ্দু মিনহুম কুওয়া তিনি হচ্ছেন সবচাইতে বড় শক্তিশালী কানু বি আয়াতিনা দেখার পরেও তারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় চলে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে এরপরে আমি তাদেরকে ফারসাল্লা আলাইহিম রিহান সারসারা যখনই তারা যখনই তারা এই অহংকার করলো আলাইহিম আমি চালিয়ে দিলাম তাদের উপরে রিহান সরসরা একটা ঝরঝরা বাতাস ঝরঝরা একটা বাতাস গরম একটা বাতাস যে বাতাস দিয়ে শরীর পুড়ে যায় ঝরঝরা একটা বাতাস আপনারা আরব অঞ্চলগুলোতে গেলে দেখবেন যখন গরম বাতাস শুরু হয় তখন তারা মুখ টুক সব বেঁধে শুধুমাত্র চোখ খুলে পুরুষরাই মুখ টুক সব বেঁধে চোখ খুলে বড় বড় আলখাল্লা পরে পরে ঘুরে গরম লাগে প্রচুর আল্লাহ বলছেন ফারসাল্লাহ আলাইহিম রিহান সারসারা ফি আইয়ামিন নাহিসাত নির্ধারিত কয়েকটা দিনের জন্য তাদের কাছে আমি বাতাস পাঠিয়ে দিলাম ফানুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া এবং তাদেরকে আমি দুনিয়ার এই লাঞ্ছনাকর জীবনের স্বাদ তাদেরকে আমি গ্রহণ করিয়ে দিলাম ওয়ালা আযাবুল আখিরাতি আখজা ওয়াহুম লা ইনসারুন আর আখেরাতের কঠিন আজাব তাদের জন্য তো রয়েছেই তাদের জন্য কোনো সাহায্যকারী নেই কোনো সাহায্যকারী তাদের জন্য নেই এই যে একটা বাতাস এই বাতাস একটা জাতিকে ধ্বংস করে দিল সুহানুল্লাহ এর পরের আয়াত আল্লাহ বলছেন আম্মা সামুদ ফাহাদাইনা ফাস্তাহাবুল আমা আলাল হুদা কওমে সামুদ এরাও একই করেছিল একই কাজ করেছিল এরা সুহান আল্লাহ কওমে সামুদের কাছে আল্লাহ তালা নবী পাঠালেন সালে আলহ সালাত ও সালামকে পাঠালেন আয়াত দিয়ে পাঠালেন নিদর্শন দিয়ে পাঠালেন এরপরেও তারা অহংকার করছিল এরা বলছিল মানুষ মানাসাদ্দিমিন্না কুয়া কমে আদ এদের শক্তি ছিল খুব বেশি আর কমে সামুদ এদেরও শক্তি ছিল শক্তি সামর্থ্য ছিল খুব বেশি আর তাদের শৈল্পিক কিছু জ্ঞান ছিল কমে সামুদের শৈল্পিক জ্ঞানগুলো কি এরা পাহাড় কেটে কেটে বিশাল বিশাল পাথরের পাহাড় এই পাহাড় কেটে কেটে গুহা বানিয়ে তার ভিতরে গিয়ে এরা বাড়ি করত পাহাড়ের ভিতরে পাথরের পাহাড়ের কেটে কেটে ওর ভিতরে গুহা বানিয়ে তার ভিতরে গিয়ে বসবাস করত বসবাস করত তার ভিতরে এই বিশাল বিশাল পাথরগুলোকে তারা এই টুকটুক টুকটুক করে কেটে কেটে ওইখানে বিশাল মাজলিস করত দেওয়ানি আদালত ফৌজদারি আদালত সবকিছু ওখানে চলতো সুহান আল্লাহ আজাবের এলাকা মদিনা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে মাদায়ন সালেহ নাম এলাকার যারা সৌদি আরবে থেকেছেন তারা জানেন মাদায়ন সালেহ এর আগে যাওয়া হয়নি এবার যাওয়ার পর সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন তাবুকের যুদ্ধে তাবুক যুদ্ধ মদিনা থেকে অনেক দূরে খুব কঠিন একটা যুদ্ধ হয়েছিল ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন যখন যাচ্ছেন রসুল তখন সাহাবিদেরকে বলছেন তোমরা যখন এখান থেকে যাবে আল্লাহর ভয়ে কান্না করতে করতে এখান থেকে যেও আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে করতে বা ইস্তেকফার করতে করতে তোমরা এখান থেকে যেও তার কারণ হচ্ছে আল্লাহ তালা এখানে একটা জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন একেবারে ধ্বংস করে দিয়েছিলেন ওইখানে পাহাড়গুলোর দিকে তাকালে আপনি মনে হবে যেন যে এগুলো সব মানুষ পাথরগুলোর দিকে পাহাড়ের দিকে তাকালে মনে হচ্ছে যেন মানুষ হাত পড়ে আছে পা পড়ে আছে কোনোটার দিকে তাকালে মাথা মনে হচ্ছে পুরো মানুষের যেন কঙ্কাল আল্লাহ তালা এগুলোকে পাথর বানিয়ে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য নিদর্শন ওইখানে গেলাম কি বিশাল পাহাড় শক্ত পাহাড় এই পাহাড়গুলো এরকম দরজা কেটেছে দরজা কেটে ভিতরে বিশাল বাড়ি বিশাল বাড়ি ওই বাড়ির ভিতরে আজকে থেকে কত হাজার বছর আগে ওইখানে ভিতরে টয়লেট ওইখানে ভিতরে আলাদা বসার জায়গা ওইখানটায় খাট এই পাহাড় কেটে কেটে খাট বানিয়ে রেখেছে এরপরে ওদের বিশাল একটা ওই রাজা বাদশারা যে যেখানে বিচার কার্য করে পাহাড় কেটে ভিতরে বিশাল বিচার কার্যের জায়গা আল্লাহ আকবর আল্লাহ সুহান ও তালা ওখানে সালে আলি সালামকে পাঠালেন তাও হেদের দাওয়াত নিয়ে ওরা যে মূর্তি পূজক ছিল এই মূর্তি পূজার নিদর্শনটা ওইখানে গিয়ে দেখা গেল এই যে দরজা দরজার উপরে বাজ শালিক পা ইয়ে বাজ পাখি ইগল পাখি তারপর কোনো জায়গায় ঘোড়ার চিত্র এই সেই রয়েছে আজকে যেগুলো মুসলিমদের ঘরে ঘরে দরজায় দরজায় রয়েছে বাজের ছবি হরিণের মাথা এইটা ওইটা সেটা ওগুলো দেখা গেল ওগুলো দেখা গেল তারপরে পাহাড়ের ভিতরে একটা জায়গা ওইখানে ওই যে মানুষগুলোকে আল্লাহ তালা আজাদ দিয়ে শেষ করে দিয়েছিলেন পাথর বানিয়ে দিয়েছিলেন কোনটা শুয়ে পড়ে আছে কোনটা বসে আছে কোনটা এমনি রয়েছে কোনটা দেওয়ালের মধ্যে এইভাবে ঢেলান দেওয়া রয়েছে ওই অবস্থাতে মারা গিয়েছে আল্লাহ তালা ওদেরকে পাথর বানিয়ে এখন পর্যন্ত ওইভাবেই রেখে দিয়েছেন আল্লাহ রসুলাম বলছেন এখান থেকে যখন যাও তোমরা তবা ইস্তেকফার করতে করতে যেও কাঁদতে কাঁদতে যেও কারণ একটা অহংকারী জাতিকে আল্লাহ তালা এখানে ধ্বংস করে দিয়েছেন খবরদার যেন তোমাদের অন্তরের ভিতরে সামান্য পরিমাণ অহংকারও না থাকে এলাকা থেকে যাওয়ার সময় পুরো এলাকাটাকে বেশ অনেক কিলোমিটার সত্তর কিলোমিটার এলাকার মতো পুরো এলাকাটাকে কটন করে রেখে দিয়েছে বেড়া দিয়ে রেখে দিয়েছে মানুষ যাচ্ছে ওখান থেকে আল্লাহ আকবার আল্লাহর আজাবের দৃশ্য পৃথিবীতে কয়েকটা দৃশ্য আছে তার মধ্যে এটা একটা সিরিয়াতে যাওয়ার পথে আর একটা আর একটা জাতিকে আল্লাহ তারা ধ্বংস করেছিলেন ওই একটা এগুলো রয়ে গিয়েছে তো আল্লাহ সুবহান এই সামুদ তার কথা বলছেন ওয়াম্মা সামুদ হুম আমা আলাল হুদা সায়কাতুল হুন বিমা কানু তাদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন অন্ধ হয়ে পড়েছিল তারা হেদায়েতের উপরে অহংকার করে ফেলেছিল নাবিকে পাঠালেন নাবি আসার পরে তারা বলছে তুমি যে নাবি এর কোন দলিল নিয়ে আসো আল্লাহ তালা তাদের জন্য একটা দলিল হিসেবে একটা উটনিকে পাঠালেন সালে আলাইসালাম হুকুম করে দিলেন যে তোমরা সারা সপ্তাহ পানি খাবে আর একদিন এই উটনির জন্য পানি নির্ধারণ থাকবে ওরা আল্লাহর এই আয়াতটাকে নিজেদের শৈল্পিক ক্ষমতার উপরে এই আল্লাহর যে আয়াত নিদর্শন এটা পা কেটে ফেললো উটনির পা কেটে ফেললো এরপরে একে হত্যা করে দিল এরপরে তারা সালে আলাই সালাতাম বললেন যে তোমরা যে কাজটা করছো আল্লাহর আজাব চলে আসবে বলছে যে তোমরা আজাব নিয়ে আসো দেখি সালেহ তুমি আল্লাহর আজাব নিয়ে আসো দেখি আমরা অপেক্ষায় আছি সালাহ ইসলাম বলছেন যে তিন দিন অপেক্ষা করো মাত্র তিন দিন এর মধ্যে তোমাদের কাছে আল্লাহর আজাব চলে আসবে তিন দিন পরে আল্লাহ তালা একটা আজাব দিলেন শুধুমাত্র আওয়াজ একটা আওয়াজ বিশাল আকৃতির বিকট একটা আওয়াজ হলো ওই মানুষগুলো যে যেখানে ছিল ওখানেই শেষ হয়ে গেছে মারা গিয়েছে কেউ আর ফিরে আসতে পারেনি শুধুমাত্র আল্লাহ তালা ওনাজ্জাইন আল্লাদিনা আমানু ওয়াকানু এত্তাকুন যারা ইমান এনেছিল আর আল্লাহকে ভয় করতো তাদেরকে শুধুমাত্র আল্লাহ সুহান ও তালা ওখান থেকে নিষ্কৃতি দিয়েছিলেন এটা একটা আজাব আওয়াজের আর আজ সম্প্রদায়কে আল্লাহ সুহান ও তালা দিলেন একটা বাতাসের আজাব বাতাস যেমন মানুষকে শান্তি দেয় প্রশান্তি দেয় বাতাস দিয়ে আল্লাহ তালা একটা জাতিকে ধ্বংস করে দেন বাতাস দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দেন পৃথিবীর ইতিহাসটুকু শুধুমাত্র রয়েছে কিন্তু এই জাতি নেই পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন উবাই ইবনে কাব রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল আসলাম বলছেন এই যে বাতাস যদিও এটা ঝঞ্ঝা বায়ু যদিও এটা তোমাদেরকে কষ্ট দিচ্ছে যদিও এটা গরম যদিও এটা কিছু যদিও এই বাতাসটা তোমার কাছে ভালো লাগছে না শীতের দিনের বাতাস মানুষের কাছে ভালো লাগে না এত ঠান্ডা শীতকে নিয়ে কত কথাবার্তা আসে কত কথাবার্তা আসে আবার গরমের বাতাসকে নিয়ে কত কথাবার্তা আসে কত রকম আবি জাবি মন্তব্য আসে রসম বলছেন তোমরা বাতাসকে গালি দিতে যেও না গালি দিতে যেও না গালি আবার দুই ধরনের একটা হচ্ছে বাংলা ভাষার গালি রাস্তায় ঘাটে আমরা যেটা শুনে থাকি আর একটা হচ্ছে সাহিত্যের ভাষার গালি সাহিত্য ভাষার গালি বোঝেন না কত সুন্দর করে দেয় যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েন ইংরেজি সাহিত্য নিয়ে পড়েন বোঝেন গালি দুই ভাবে একটা হচ্ছে সুন্দর ভদ্র ভাষায় গালি দিচ্ছে ও গালি দিয়েই যাচ্ছে আর একটা হচ্ছে অভদ্র ভাষায় গালি দিচ্ছে না কোনোটাই দিতে যেও না লাতা সুব্বুর বাতাসকে তোমরা গালি দিতে যেও না গালমন্দ করতে যেও না একে নিয়ে মন্তব্য করতে যেও না একে নিয়ে তোমরা সমালোচনা করতে যেও না একে হাবিজাবি তোমরা বলতে যেও না কোনো কথাই বলো না বাতাসকে নিয়ে বাতাস ঠান্ডা ঠিক আছে তোমার কাছে ভালো না লাগলে আল্লাহকে বলো যে আল্লাহ এই বাতাসে যে কল্যাণ আছে এই কল্যাণটা আমাকে দান করো আর এই বাতাসে যে অকল্যাণ আছে এই অকল্যাণ থেকে তুমি আমাকে হেফাজত করো এতটুকু বলো কিন্তু তুমি বলতে চাও না মরার বাতাস মরার বাতাস বলে না শীতের বাতাসকে মরার বাতাস না তোমরা এটা বলতে চাও না অভদ্র ভাষায় ভদ্র ভাষায় আলোচনা সমালোচনা কোনো কিছুই করতে চাও না বাতাসকে নিয়ে কিছুই বলতে চাও না এর আগে যেমন আরেকটা হাদিস এসেছিল লাতা সুব্বুদ্দাহার তোমরা যুগকে গালি দিতে যেও না যুগকে গালি দিতে যেও না যুগ নিজে নিজের স্রষ্টা নয় বরং যুগকে আল্লাহ তালাই সৃষ্টি করেছেন কেউ যদি যুগকে নিয়ে গালমন্দ করে কেউ যদি যুগকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করে এই মন্তব্য কোথায় পৌঁছায় স্বয়ং আল্লাহর উপরে পৌঁছে যায় এটা করতে যাও না ঠিক একইভাবে বাতাস কেনে তোমরা হাবিজাবি কিছুই বলতে যেও না লাতাসুব্বুর রেহ তোমরা বাতাসকে নিয়ে মন্তব্য করো না সমালোচনা করো না গালিগালাজ করো না ফাইদা রাই তোমরা তাক বাতাসের মধ্যে যদি এমন কিছু দেখো যা তোমার পছন্দ হচ্ছে না বেশি ঠান্ডা লাগছে বেশি গরম লাগছে অথবা উল্টো পাল্টা লাগছে তাই যা রায় তুমি মাতা গ্রহণ যদি কিছু দেখো ফাকুলু তাহলে তোমরা এটা বলো আল্লাহ ইন্না নাসআলুকা মিন খাইরি আল্লাহ এই বাতাসের মধ্যে যত কল্যাণ রয়েছে যত ভালো রয়েছে এই সব কিছু তোমার কাছে আমরা চাচ্ছি পুরোটা ভালোই তোমার কাছে আমরা চাচ্ছি বাতাসের মধ্যে যা কিছু রয়েছে ফিহা এবং এর মধ্যে যত প্রকার কল্যাণ তুমি পাঠিয়েছ পুরোটা কল্যাণই আমরা চাচ্ছি অখাইর মা উমিরত বিহি এবং এর মধ্যে তুমি তুমি যতগুলো কল্যাণের আদেশ করেছ যতগুলো কল্যাণ পাঠিয়েছ যতগুলো কল্যাণের আদেশ তুমি করেছো এ সবগুলোই আমরা চাচ্ছি অনাউদ্বিকা মিনসার রিহাদার রিহ হাদিহির রিহ আর যদি খারাপ কিছু দেখো তাহলে বলো যে আল্লাহ এই বাতাসের মধ্যে যত অকল্যাণ রয়েছে যত খারাপ কিছু রয়েছে যে খারাপ কিছু তুমি আদেশ করেছ এর থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তুমি এর থেকে আমাদেরকে হেফাজত করো শীতের বাতাসে মানুষ মারা যায় ঠান্ডায় শৈত্য প্রবহ এতগুলো মানুষ মরে গেল এই হলো সেই হলো শৈত্য প্রবাহের প্রচণ্ডতায় মানুষ মৃত্যুবরণ করেছে না বলতে চাও না তাও হাইদ বিধ্বংসী অনেক কথাবার্তা আছে আমাদের দেশে আবহাওয়াকে কেন্দ্র করে ঠান্ডা গরম রাত দিন তারপরে হচ্ছে বিভিন্ন সময় এগুলোকে কেন্দ্র করে তাও হাইদ বিধ্বংসী অনেক কথাবার্তা রয়েছে না তুমি এটা বলতে চেয়েও না ওই বাতাসকে আল্লাহ তালা আদেশ করেছিলেন যে বাতাসের মাধ্যমে এতগুলো মানুষের মৃত্যু ঘটবে কিন্তু বাতাস নিজে কারো মৃত্যু দিতে পারেনি রসুলের হাদিস প্রমাণ করছে যে বাতাসকে আল্লাহ তালা যা আদেশ করেছেন সে আদেশের থেকে তুমি কল্যাণ চাও বাতাসকে আল্লাহ তালা যে আদেশ করেছেন এই আদেশ থেকে যত অকল্যাণ আছে এই অকল্যাণ থেকে তুমি আল্লাহর কাছে হেফাজত চাও বাতাসে যত কল্যাণ রয়েছে আল্লাহ যা পাঠিয়েছেন এর থেকে হেফাজত চাও তো এই বাতাসকে কেন গালিমন্দ করা যাবে না তার কারণ হচ্ছে এই বাতাসের স্রষ্টা হচ্ছেন আল্লাহ এই বাতাস নিজে নিজে পরিচালিত হতে পারে না বরং বাতাসকে পরিচালিত করেন কে করেন আল্লাহ সুহান করেন তিনি বাতাসকে পরিচালিত করেন যখনই কেউ কোনো বাতাসকে গালি দিবে তখন এই গালিটা পড়ে যাবে আল্লাহর উপরে সমালোচনা করবে আলোচনা করবে বিশ্লেষণ করতে যাবে তখন এর বিষয়টা পড়ে যাবে কার উপরে আল্লাহ সুবাহতালার উপরে কিন্তু আবহাওয়াবিদদের জন্য কিছুটা ছাড় রয়েছে ছাড়টা কেমন সমালোচনা করতে পারবে তাই জি না তারা মারবে বাতাসের প্রচন্ডতা এমন চলছে এটা জাতিকে জানিয়ে দেবে এই বাতাসের প্রচন্ডতা বাতাসের ব্যাগ হচ্ছে এত বাতাসে আর্দ্রতা হচ্ছে এত বাতাসে এর মধ্যে যে ঠান্ডা বিষয়বস্তু রয়েছে এটা হচ্ছে এত এটা মানুষকে জানিয়ে দিতে পারবে কিন্তু কোনো সমালোচনা করার অধিকার তাদেরকে দেওয়া হয়নি কোনো সমালোচনা করার অধিকার তাদেরকে দেওয়া হয়নি এ হচ্ছে তাওহিদের বিষয় প্রত্যেকটা মুমিনদের জন্য এই বিষয়বস্তুকে খেয়াল রাখা উচিত যারা আল্লাহ তাওহিদের উপরে চলতে চায় বিশুদ্ধ ইমানের উপরে থাকতে চায় তারা যেন আল্লাহর এই সমস্ত বিষয়বস্তু পৃথিবীতে কয়েকটা জিনিস আল্লাহ সুবাহ তারা নিজের হাতে রেখেছেন তার মধ্যে একটা প্রথমটা হচ্ছে অক্সিজেন প্রথমটা হচ্ছে অক্সিজেন এই অক্সিজেনের দায় দায়িত্ব আল্লাহ সুহান ও তালা কারো হাতে দেননি কাউকে এটার মালিকানা দিয়ে দেননি অক্সিজেন দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি তৃতীয়ত হচ্ছে জমিনের উর্বরতা চতুর্থ হচ্ছে এই যে বাতাস পঞ্চম হচ্ছে রাত এবং দিনের পরিবর্তন ষষ্ঠ হচ্ছে সূর্য উদিত হওয়া অষ্টম হচ্ছে চন্দ্র উদিত হওয়া এবং এগুলো ডুবে যাওয়া এই যে বিষয়বস্তুগুলো তারপরে হচ্ছে সাগর নদীর চল চলন এদের গতিপথ এইগুলো আল্লাহ সুহান ও তালা নিজের কাছে রেখেছেন একদম নিজের হাতে রেখেছেন এগুলোকে এমনিতেই মানুষ কিছু থেকে কিছুতে পায় না তাই বলে ভাতে মারবো পানিতে মারবো যদি অক্সিজেনের দায় দায়িত্ব পেয়ে যেত তাহলে অবস্থাটা কি হতো হ্যাঁ বাতাসের দায় দায়িত্ব যদি কোনো সরকারকে দেওয়া হতো ও গরম বাতাস চালু করে দিত কোনো ক্ষমতাই নাই তাই গরম পানি ছিটিয়ে মারে যদি গরম বাতাসের ক্ষমতা পেত তাহলে অবস্থা কি হতো গরম পানি দিচ্ছে শীতের সময় আবার ঠান্ডা পানি দিচ্ছে শীতের সময় গরম পানি আসলে মজা লাগবে তাই ঠান্ডা পানি মারবে বরফ পানি মারবে লাইলাহাইল্লাহ জি না এগুলোকে আল্লাহ সুহান ও নিজের কন্ট্রোলে রেখেছেন আল্লাহর কন্ট্রোলে থাকা বিষয়বস্তু নিয়ে কারো কোনো সমালোচনা চলবে না একদম সমালোচনা চলবে না এটা হচ্ছে তাও ঈদুর রুবুবিয়াতের খেলাফ কাজ তাহিদুর রুবুবিয়াতের খিলাফ কাজ আল্লাহ আমাদেরকে আল্লাহ দিনের উপরে অটল অবিচল থাকা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ইমান বিধ্বংসী বিষয়গুলোকে গুলোকে জেনে বুঝে সেগুলোকে বর্জন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে দিনের বিষয়গুলোকে জেনে বুঝে তার উপরে অটল অবিচল থাকা তৌফিক দান করেন আল্লাহ আমাদের ইমানে বারাকাত দান করেন হায়াতে বারাকাত দান করেন এলমে বারাকাত দান করেন আল্লাহ আমাদের পরিবারগুলোতে বারাকাত দান করেন আল্লাহ আমাদের আইলমে বারাকাত দান করেন আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন আল্লাহ আমাদেরকে দিনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন এখন থেকে নিয়মিত ইনশাআল্লাহ আমাদের